সাল্লা অনুসরণের পরেই হেদায়তের মাপকাঠি সাহাবাহ জামাত তুই হচ্ছে একমাত্র আহলুসন্নাত জামা এবং তারা আহলুসন্নাত জামাতের আদর্শ আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদ আল ওয়াসেতিয়া শেখুল ইসলাম ইমাম ইবিন তেম রাহেমাহুল্লার আকিদার কিতাব থেকে চলছে আজকে পর্ব নম্বর হচ্ছে চৌত্রিশ আলোচনা শুরু হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের সাহাবাইকে রাম সম্পর্কে তাদের সম্পর্কে আমাদের করণীয় কি এবং তাদের ফজিলতের কিছু আলোচনা বলছেন ভাষ্যকার শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তালা আলওয়াজেব নাহবা আসাবে রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামদের সম্পর্কে আমাদের ভূমিকা বা আমাদের করণীয় এবং তাদের ফজিলত সম্পর্কে আলোচনা যেসব ফজিলত মহত্ব বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে করান এবং সন্ধ্যায় বলছেন ইমাম ইবিন তাইম রাহেমাহুল্লাহ অমিন ওসুল আহলি সুন্নাত ওয়াল জামা সালামাত কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত এবং ওয়াল জামাআত এর বুনিয়াদি যেসব বিশ্বাস রয়েছে বা দিনের যেসব মূল নীতি রয়েছে তার একটি হচ্ছে সাহাবাই কেরাম উল্লাহ আলিম আজমাইন সম্পর্কে যে আহলে সুন্নতল জামাত তাদের অন্তরকে পরিষ্কার রাখবে সাফ রাখবে সাহাবাই কেরামগণ সম্পর্কে অন্তরকে পরিষ্কার রাখবে কি থেকে অন্তরকে পরিষ্কার রাখবে শেখ সাল ফদান হাফিজ আল্লাহ তালা বলছেন বিদ্বেষ থেকে মেনাল গিল্লে ওয়াল দে ওয়াল দে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে আর কোন রকমের অসৎ মনে কিছু রাখা তাদের সম্পর্কে ভুল ধারণা থেকে যেন অন্তরে কোনো ভুল ধারণা না থাকে বিদ্বেষ না থাকে কোনো শত্রুতা না থাকে বৈরিতা না থাকে এগুলো থেকে অন্তরকে পাক পবিত্র যারা রাখে সাহাবাই কেরামদের সম্পর্কে তারাই হচ্ছে আহলে সন্ন্যাতল জামা এটি হচ্ছে আহলে সন্ন্যাতল জামাতের মূল নীতিমালার একটি অন্যতম নীতিমালা ওয়াল সেনাতাহম এবং তারা তাদের জবানকেও পরিষ্কার রাখে সাফ রাখে সম্পর্কে যেমন অন্তরকে সাফ রাখে তেমনি জবান কেউ কি রাখে নিরাপদ রাখে বাঁচিয়ে রাখে বা সাফ রাখে কি থেকে মিনাত্তানে ওয়া লানে ও সাব্বে তাদের ওপর দোষারোপ করা থেকে তাদেরকে তিরস্কার করা থেকে তাদেরকে গালমন্দ করা থেকে এসব থেকে জবানকে সুরক্ষিত রাখবে বাঁচিয়ে রাখবে যেন জবান না খুলে কেউ তাদের সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে কেন বলছেন লেফাদহিম ওয়াসিম শেখ সাল বলছেন কাদের তাদের ফজিলত রয়েছে মহত্ব মর্যাদা রয়েছে কোরআন সন্ন্যার দলিলে আর তারা ইমান ইসলামের ক্ষেত্রে অগ্রগামী ওখতে সাসিম বে সোহবাতিন নবী সাল্লাম এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সংসর্গ তারে পেয়েছেন পরের লোকেরা কেউ পায়নি সাহাবাই কেরাম ছাড়া আর কেউ নবী করিম সাল্লামের সোহবত বা সংসর্গ পায়নি যত বড় ব্যক্তি হোক না কেন যত বড় ইমাম হোক না কেন তবে ইন্দের মধ্যে যত বড় ইমাম হোক না কেন আবু হানিফা শাহি মালিক আহমদ রাহমাল্লাহ মহাদিসিন কেরাম যত বড় ইমাম আর মহাদেশ হয়ে যাক না কেন তারা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গী হয়ে ধন্য হন নাই সুতরাং এই ফজিলত একমাত্র সাহাবাইকার হাসিল করেছেন এছাড়া তিন নম্বরে সমস্ত উম্মতের ওপর সাহাবাই কেরামদের অবদান রয়েছে রসুরামের পরে কাছ থেকে তারা সরাসরি এলম শিখেছেন করান সন্ন্যার দিন শিখেছেন হাকিদা সে ইবাদত শিখেছেন শিখেছেন হালাল হারাম শিখেছেন আর তারপরে পরবর্তী ওম্মদের কাছে আমানতের সাথে পৌঁছিয়ে দিয়েছেন তো আমাদের উপর বড় এহসান অবদান রয়েছে কারণ লিয়ান্নাহম আল্লাদিন তাহমালু শরিয়াত আনহসাল্লাম থেকে তারাই শরীয়ত বহন করেছেন ওবাল্লাহাম বা আদাহম পরবর্তীকালের মুসলিমদের কাছে মমিনদের কাছে তারা পৌঁছিয়েছেন এছাড়া পাঁচ নম্বর বৈশিষ্ট্য সাহাবাই কেরামদের যে তারা রসুল উল্লাহামের সাথে জেহাদ করেছেন সর্বাত্মক মেহনত পরিশ্রম করেছেন এমনকি যান মাল সবকিছুর কোরবানি করেছেন অনেকে শাহাদাত বরণ করেছেন আর যারা শাহাদাত বরণ করেননি তারা শাহাদাতের জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন জানমাল কিছুরই পরোয়া করেননি এবং রসুল উল্লাহ পাশে দাঁড়িয়ে তারা সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন যেগুলি অন্য কারো নসিব হয় নাই কেমন ওয়াসাফাহমুল্লাহ বেহি ফি তালা যেমন আল্লাহ রবাহ আলমিন আহলে সোনাতাল জামাত সম্পর্কে তার এই বাণীতে এরশাদ করেছেন আহলে জামাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন যে পরবর্তীকালে যারা আসবে তারা এই চরিত্রের হবে রসুল্লাহ সাহাবাই কেরামদের সম্পর্কে কি আয়াত দেহিম আর ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে কাদের পরে সাহাবাই কেরামদের পরে যারা আসবে অর্থাৎ তাবেইন তাবা তাবেইন ওই যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত যারাই মমিন মমিনাত আসবে ওদের উচিত হবে যে তারা এই দোয়া বলবে সাহাবাই কেরামদের সম্পর্কে রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক এর ফিরলানা আমাদেরকে ক্ষমা করে দাও প্রথম আমাদেরকে ক্ষমা করো কোরআনে করিমের দুয়ার আয়াতগুলি গভীরভাবে যদি চিন্তা করে দেখেন প্রায় সবগুলি আয়াত দেখবেন যদি দোয়া থাকে মাগফেরাতের বা রহমতের আগে নিজের জন্য বা নিজেদের জন্য তারপরে অন্যদের জন্য এটি হচ্ছে কোরআনী সন্না কোরআনী আদর্শ কোরআনী শিক্ষা এটি হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসের দোয়াগুলি শিক্ষা আগে নিজের জন্য দোয়া করবেন তারপরে অন্যদের জন্য এই যুক্তি নয় যে আমার ওপর বাপ মায়ের বড় হক রয়েছে সেজন্য বাপ মায়ের জন্য আগে দোয়া করবো তারপর আমার জন্য এবার এমন ইসলাম তা করে রব্বে ফিরলি ওয়ালি ওয়ালে দাইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ালি ওয়ালে দাইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করো তাহলে বাপ মায়ের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে অন্য মমিন মমিনাতদের ক্ষেত্রে হ্যাঁ কি করবেন আল্লাহ আমাকে মাফ করো কারণ আমি প্রথম ভুল স্বীকার করছি আমি গুনাগার প্রথম এটা আমাকে স্বীকার করতে হবে আপনাকে স্বীকার করতে হবে তারপরে অন্যের কথা এবং নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবার চেষ্টা করতে তারপরে অন্যের ফিকির করতে হবে নিজের খোঁজ খবর নেই আর অন্যকে হেদায়তের জন্য ব্যস্ত আজকালকার কিছু আমাদের সৈয়াকিদার ভাইদের চরিত্র দেখা যায় না এটা তরিকা না নিজে যথেষ্ট এল শিখেন আগে নিজে পড়েন আজকাল নেটের যুগে কোন একটা পোস্ট অনেক সময় নিজেও পড়ে না এক লাইন প্রথম খান পড়ে দেখলো আরে ভালোই তো মনে হচ্ছে বা অমুখের লিখা বা অমুখের লেকচার ও নিজের জীবনও শুনলো না শুধু শেয়ার করো শেয়ার করো ফেসবুকে শেয়ার করো গ্রুপে শেয়ার করো তাই না শেয়ার করো শুধু ইমোতে শেয়ার করো বালা মুসিবত করে দিয়েছে ভালা মুসিবত করে দিয়েছে কেউ শুনতে চায় না পড়তে চায় না তারপরে সময় নেই আর পোস্টের পোস্ট আসতেই আছে আসতে আছে নিজে শিখুন সামান্য কিছু গাইডলাইন করলেই হইল অল্প স্বল্প তারপরে তখন ও নিজেই খুঁজে নেবে যদি হেদায়তের তার যদি তাড়না থাকে চিন্তা থাকে যে আমি নিজে হেদায়ত হবো এলিম শিখবো তাহলে সে তাকে কি চাবিটা দিয়ে দেন ও চাবি খুলে কি করবে না করবে কতটা আহরণ করবে আর কতটা এলিম গ্রহণ করবে সে বুঝবে আর জবরদস্তি চাপিয়ে দিয়েছে আসতে আছে আসতে আছে খোলার সময় নেই শোনা তো তোর কথা আল্লাহ খোলার সময় নেই এরকম বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা করেছে আল্লাহ হেদায়ত করে একটা বিজ্ঞাপন সতেরো বার করে একদিনেই একজন দিয়েছে ও ও দিয়েছে ওইটি আমিও দেব কেন একজন দিয়ে দিয়েছে হয়ে গেছে দেখা দেখি না ওর নিজে দেখারও ফুরসত নেই যে অন্য কেউ দিয়েছে এটা খুলে দেখি খুলেও না ওটা ও এখন নিজেই দিবে দেবো দেখবেন দেখবেন বিজ্ঞাপন করে করছে ঠিক আছে স্মরণ করাবার জন্যই যদি হয় তো একবার ধরেন এক সপ্তাহ আগে দেওয়া হয়েছে পুরাতন হয়ে গেছে ভুলে যেতে পারে আজকে বা কালকে প্রোগ্রামটা আছে আর একবার দিয়ে দেন ঠিক আছে কিন্তু সাথে সাথে পাঁচ দশ মিনিটের মধ্যে দু তিনজন সবাই শেয়ার করছে সবাই মহাব্বত করে সবাই শেয়ার করছে কেন নিজে শোনেন আগে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে ও আনফুসাকুম ওয়া আহলিকুম তারপরে পরিবারকে আল্লাহ কোরআন বলছে ঠিক তেমনি মাগফেরাতের ক্ষেত্রে মার্জনা কামনার ক্ষেত্রে রব্বানা ফিল্লানা হে আমাদের আমাদেরকে ক্ষমা করো বলে ইমান আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে ইমানের সাথে চলে গেছে আর তাবেইনদের পূর্বে ইমানের সাথে কারা গেছেন তাবা তাবেইনদের পূর্বে ইমানের সাথে কারা গেছেন সাহাবা কেরাম এবং তাবেইন এইভাবে ধারাবাহিক যদি নেন তো আপনি যতই একবারে শেষ জামানার লক্ষণ না কেন কিয়ামতের পূর্ব মুহূর্তেও যদি আসেন আর এই দোয়া করেন তো এক নম্বরে এই দোয়া হবে সাহাবাইকে রামগণ সম্পর্কে আর তারপরে অন্যদের জন্য ঠিক কিনা কারণ এই মতের প্রথম সারির মানুষ সাহাবাইকে রাম রদি আল্লাহ আজমাহিন এই উম্মতকে যদি ধরা হয় আর যদি মোমেন মোমেনাত আগের উম্মতের ধরা হয় তো দোয়াতে সংকীর্ণতা নেই আর দোয়াকে আপনার সংকুচিত করার কোনো প্রয়োজনও নেই তারাও সেই নেক দোয়াতে সামিল হইল এক তো হলো যে দোয়া মাগফেরাত মার্জনা নিজের জন্য আর সাহাবাই কেরামদের জন্য এখানে দোয়া কার জন্য করতে বলা হয়েছে তাহলে যারা পরে আসবে তাবেইনরা তারা বলবে তার তাবেইনরা কাদের জন্য দোয়া করবে সাহাবাই কেরামদের সম্পর্কে দোয়া দোয়া করবে জবান ভালো কথা বলবে তাদের সম্পর্কে নেক দোয়া করবে কোনো বিরূপ মন্তব্য করবে না আর এটা তো হয়ে গেল জবানকে নিরাপদ রাখা সুরক্ষিত রাখা জবান খুলবেন না খারাপ কোন বিষয় নিয়ে তুলেই বিভ্রান্তির শিকার হেন না আর অন্তর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাজ আলফি কলুবেন হে আল্লাহ আমাদের অন্তরে কোন রকম বিদ্বেষ রেখো না লিল্লাদিন আমানু ওই সব লোকদের সম্পর্কে যারা ইমান নিয়ে এসছে মমিনদের সম্পর্কে আর মত প্রথম মমিন সাহাবাই কেরামন তাহলে অন্তরকেও পরিষ্কার রাখতে হবে এই শিক্ষা দেওয়া হয়েছে আয়াতে বরং আল্লাহর কাছে আপনি দোয়া করছেন যে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার রাখা তৌফিক দাও হ্যাঁ এবং জবান দিয়ে আমি তাদের জন্য দোয়া করার তৌফিক দাও আমি দোয়া করছি রব্বানা আমাদের রব ইন্নাকা রউফুর রাহিম নিশ্চয় তুমি রউফ মানে বড় দয়াশীল রাহিম জি দয়াবান বা দয়াময় কাছাকাছি এগুলির অর্থ সুরাতুল হাসরের আয়াত নম্বর দশ এই অধ্যায়টি হিমাবিন তাইমা রাহেমাহল্লাহ যে আকিদা অস্ত্রেতে নিয়ে এসেছেন উদ্দেশ্য কি তার এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করি তারপর একটি হাদিস আছে হাদিসটা পরে ব্যাখ্যা করব বলছেন শেখ সরেল হাফিজাহুল্লাহ যে ওয়াগারাদু শেখ মিন খাওয়ারিজ আল্লাযিনা ইয়াসুবুনা সাহাবা ওয়া ওয়া ফাদাইলাহুম ইমাম ইবনে রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টি এই চ্যাপ্টারটি এই কিতাবে নিয়ে এসে রাফেজা শিয়াদের এবং খারেজি এই দুটো দল গোমরা দল সাহাবাইকে রামদের যুগেই গুমরাহির শিকার হয়েছিল বেরিয়েছিল প্রথম বেদাতি দল হচ্ছে মুসলিম উম্মার দুটি একটি রাফেজা শিয়া আর একটা হচ্ছে খাওয়ারেজ রাফেজি আর শি এই দুটো দল পয়দা হয়েছে এই দুই দলের খণ্ডন করা উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টি কায়েম করে এই অধ্যায় কি বলা হইল যে আহলে সনাতাল জামাতের মূল নীতি হচ্ছে যে তারা তাদের অন্তরকে পরিষ্কার রাখবে সাহাবাহিকদের সম্পর্কে জওয়ানকে নিরাপদ রাখবে সুরক্ষিত রাখবে হ্যাঁ সাহাবাইকেরামদের সামনে কোনো খারাপ মন্তব্য করবে না উদ্দেশ্য হচ্ছে রদ করা রাফেজি শিয়াদের আর খারেজিদের কেন তা তাদের তাহলে ভ্রান্ত আকিদা কি বা তাদের ভ্রান্ত আচরণ কি বলে সাহাবা যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে তাদের সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে এবং তাদের ফজিলত আর তাদের গুণগুলিকে বৈশিষ্ট্যকে অস্বীকার করে বরং কাফের বলে কাফের বলে যেমন শিয়াদের কাছে রাফেজিদের কাছে পাঁচজন সাহাবি ছাড়া সব নাকি কাফের মূর্ত হয়ে গেছিল নজবুল্লাহ এটা হচ্ছে রাফিজি শিয়াদের এই যারা ইসনা আশারিয়া বারো মাসুম এমামের ভ্রান্ত আকিদা বিশ্বাসী এই ইরান পন্থীরা এদের কাছে আর এদের মধ্যে এর চাইতে চরমপন্থী আছে যেমন বাসার যে নোসাইরি এই এই দলগুলি তারপরে ইসমাইলি যতগুলি বাতেনি ফিরকা রয়েছে আগা খানি বোহরা এগুলোতে আরো চরমপন্থী এগুলিকে এই ইসনা আশারিয়া ইরানিরাও কাফের বলছে জি হ্যাঁ শিয়া এক শিয়া দল আর এক শিয়া দলকেও কাফের বলে তাদের তাদের কুফুরিগুলো এক এক শ্রেণীর এক দলের কুফুরি আর এক দলের কুফুরি চাইতে বাড়িয়া আর কিছু আছে হয়তো তাকফির করে না কিন্তু তারা সমালোচনা করে অথবা তারা বলে যে তৃতীয় খলিফা উসমান নাহি আলী হইতেন বেশি হকদার যেমন দিয়ে সবচেয়ে হালকা ফিরকা যেটা আহলে সন্ন্যতের কাছাকাছি সেটা হচ্ছে জাইদিয়া ফিরকা জাইদিদের অবস্থান হচ্ছে ইয়ামানি এরা ও ইরান থেকে ট্রেনিং নেওয়ার পরে এরা এখন চরমপন্থী হয়েছে আর ওই জাইদি হয়ে নেই এরা হচ্ছে বর্তমান হুসি যাদেরকে হুথি বলছেন হ্যাঁ কেন সাকে টিএস করে হুথি ইংলিশে করে দিচ্ছে বা বাংলায় তখন অনেকে হুথি লিখছে তো হুসি এ হুসি একটি সম্প্রদায় যারা এই মূলত জাইদিয়া ছিল কিন্তু এদের মুরব্বীরা হ্যাঁ এদের মোল্লাগুলো ইরান থেকে দীর্ঘদিন ট্রেনিং নিয়ে আসার কারণে এখন সাহাবাই কেরামদের সম্পর্কে চরমপন্থী হয়ে গেছে খোলাফার রাশেদের সম্পর্কে চরমপন্থী হয়ে গেছে সুতরাং এরাও তা ফিরে হয়ে গেছে কাফের বলে থাকে আসলে জাইদিরা তাকফির করতো না তফজিলি ছিল তারা তাকফিরি ছিল না কি ছিল তারা তফজিলি অর্থাৎ ফজিল দিত তারা আলী রাজি আল্লাহ তালাকে উসমান আজহার খিলাফতকে তারা আবাকার মুসাইখানের অস্বীকার করত না কিন্তু এখন হুসিরা আবাকার কে কাফের বলে ওমর কে কাফের বলে এবং ওসমানকে কাফের বলে সাহাবাহিক কাফের বলে আর এরা এখন আর ওই তসরিলি নেই এরা হয়ে গেছে তাকফিরি সাহাবাইকরামদেরকে কাফের বলে আখ্যায়িত করেনা গুমরা পথভ্রষ্ট ফিরকে খাওয়ারেজ খারেজিরে রাফেজিদের বেশ কিছু বিষয় বিপরীত কিন্তু এই ক্ষেত্রে একসাথে মেলে যাচ্ছে সাহাবা কেরামদের বিশেষ একটি দলকে কাফের বলে আখ্যায়িত করার ক্ষেত্রে খারেজিরা যখন প্রথম বেরোলো আলী রাজি আল্লাহর বিরুদ্ধে তখন তারা কাফের বলে ফতে দিল যে আলী কাফের নজবুল্লাহ কাফের আমির রাজ কাফের আর এদের সাথে যত সহযোগিতা আছে দুই পক্ষে সবাই হচ্ছে কাফের সিফিনের সময় উভয় দল যারা ছিল তাতে তারা হচ্ছে হম কাফের খারিজিদের কাছে আর এই কাফের ফতুয়া দিয়ে তারা অস্ত্র ধরলো খুন করলো আলী রাজিয়া একই রাতে তাদের খুন করার প্ল্যান ছিল তিনজন তিন জায়গায় প্রস্তুত হয়ে আলী রাজাকে খুন করার জন্য কুফাতে ইবিনা মোলজাম খারিজি খুন করিয়ে দিল শাহাদ বরণ করলেন তিনি ফজরে সালাদ যাচ্ছিলেন আর ওই রাতে মাবি খুন করার জন্য আর একজন নিযুক্ত ছিল কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছেন সুতরাং তিনি বেঁচে গেলেন ঠিকভাবে তার উপর আঘাতটা পড়ল না আর আমরিবিন আজকে মেসরে খুন করার জন্য আর ওই দিনে রেডি হয়েছিল গেছে কিন্তু সেই দিন ফজর তিনি পড়তে আসে বেঁচে গেছে এরা হচ্ছে খারেজি পুরোপুরুষ খারেজিরা প্রথম তাকফির করে মানে মুসলিমদেরকে মুসলিমদের সম্পর্কে কোন একটা কাবিরা গোনা করেছে সুতরাং কাফের হয়ে গেছে আর তাকফির যখন কাফের হয়ে গেছে তখন এদের রক্ত কি হয়ে গেছে হালাল হয়েছে এটা ছিল পুরোপুরুষ খারেজিরা বর্তমান যুগের খারেজি চরমপন্থীরা ঠিক ওই রকম মুসলিম শাসকদের তাদের ফাঁসেকির কারণে তাদের বিভিন্ন পাপাচারের কারণে অথবা তাদের সম্পর্কে যতটা তারা অপরাধ করে তার চেয়ে বড় অপরাধী মনে করে তাদের ওপরে ফতোয়া প্রথম লাগালো কিসের ফিরে যে কাফের হয়ে গেছে কারণ কাফের যখন হয়ে গেল তখন কি হয়ে গেল রক্ত হালাল হয়ে গেল রক্ত হালাল হয়তো কি করবে এখন ওদেরকে যেখানে বক্ষণ করো বুঝতে পারছেন তো আজকালকার যারা এ দায়েশ আয়েস আয়েস বা আল কায়দা আর এইরকমই যতগুলি জঙ্গিগুলো রয়েছে এরা জেহাদ জেহাদ করেন এরা ফাসাদ করছে আর এরা হচ্ছে খারেজি বর্তমান যুগের খারেজি জি আর এইরকম খারিজি মনোভাব রাখে অস্ত্র হয়তো ধরে না কিন্তু সাহাবাই কেরামদের সম্পর্কে বিদ্বেষ যেমন শিয়া ঘাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে একটি বড় দল আছে আপনাদের জানা আছে সেই দলের নাম নাম বলার দরকার নেই তাই না এরা রাজনৈতিক হ্যাঁ তাদের তৎপরতায় চরমপন্থ অবলম্বন করে যে ক্ষমতা হাতে আসলে আমরা সব ঠিকঠাক করে নেব তখন মুসলিম শাসকদের বিভিন্ন পাপের কারণে বা বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে তারা কি করে তাদেরকে কাফের বলে করে করে না সৌদি আরবের বিরুদ্ধে তারা লিখে আর বলে বলে না বলে না জি হ্যাঁ তার এইটা একটা দিক তাদের হ্যাঁ খারেজি হওয়ার আর একটা দিক হচ্ছে শিয়াদের সাথে তাদের মহব্বত ইরানের প্রশংসা হ্যাঁ খোমেনির প্রশংসা বাপের বাটা খোমেনি এরা হচ্ছে ওই রকমই এদের মধ্যে তাহলে খারেজি লক্ষণ আছে আর রাফেজি লক্ষণ আছে ভারত উপমহাদেশে যে দলটি হ্যাঁ, ইসলামপন্থী নিজেদেরকে বলে ইসলামের নামে যারা গণতন্ত্রের রাজনীতিতে অংশ নিয়েছে তাদের মধ্যে খারিজি লক্ষণ আছে আর রাফেজি লক্ষণ আছে রাফেজি লক্ষণ এদিক দিয়ে আছে যে তারা হ্যাঁ ইরানের সমর্থক হ্যাঁ ইরানের প্রশংসাকারী তারা আর খারিজি এদিক থেকে যে মুসলিম শাসকের বিভিন্ন পাপাচারের কারণে তারা তাদেরকে কি করে তাকফির করে কাফের বলে এই দুটি কথা মনে রাখবেন জি যাতে করে এদের অনিষ্ট থেকে বেঁচে থাকেন কারণ এদেরকে আপনারা সন্নি মনে করছেন না আসলে সন্নি মানহাজের না এরা হচ্ছে ওই খারিজি মান তাদের মধ্যে খারিজি মানহাজও আছে আর রাফেজ মানহাজও আছে তো এখানে শিয়া আর খারেজিদের রদ করার উদ্দেশ্যে শেখুল ইসম তাইমা রাহমাহল্লা এই অধ্যায়টি কায়েম করেছেন বলছেন মতবাদ থেকে এ ভ্রান্ত মতবাদ থেকে সম্পর্ক ছেদ করছে সম্পর্কহীন অর্থাৎ আহলে জামাত না খারেজিদের তরিকাই আর না রাফেজির তরিকাই রাফেজিরা সমস্ত সাহাবাই কেরামকে কাফের বলে আর খারেজিরা আলী রাজি আল্লাহ তার সাথী সঙ্গীদেরকে মহাবিয়া রাজা তার সাথী সঙ্গীদেরকে এই যে এই যখন মুসলিমদের মাঝে আপোষে যখন দ্বন্দ্ব বা লড়াই শুরু হইল সিফিনের বিশেষ করে এই জামালের যুদ্ধের পরে আর এই সিফিনের যুদ্ধ এই দুটো যুদ্ধের পর তখন তারা কি করলো তাকফির করতে শুরু করলো অনেক সাহাবাই কেরামদের এবং তাবেইনদের যারা আলী রাজনার সাথে ছিলেন অথবা আবিয়া রাজনার সাথে ছিলেন আহলে সতাল জামাত নবী করিম সাল্লামের সাহাবাই কেরামদের সাথে আছেন অন্তর থেকে আর জবানের দিক থেকেও এবং আকিদা মানহাজ জি যে দিক থেকে এই আয়াতটি যে দুয়ার আয়াতটি কোরআনে কারিমে রয়েছে সেই আয়াতটি সুরে হাসরের তার আগের আয়াত যদি পড়ে দেখেন তার আগের আয়াতের ইল ফকারাইল মহাজারিন জুমিন দিয়ারি মহাজারিনদের কথা আলোচনা করা হয়েছে তারপর আনসারদের কথা বলা হয়েছে আর তারপরে বলা হচ্ছে তাহলে আট নয় নম্বর আয়াতে মহাজেরিন আনসার কথা আসলে আর দশ নম্বর আয়াতে ওয়াল্লাদিন যাও মিম্বাদি বুঝছেন না যারা তাদের পরে এসছে তার মানে মহাজরিনদের পরে আর আনসারদের পরে যারা এসছে তারা এই দোয়া করবে ইমাম সৌকানি রহমতুল্লাহ আলী এই আয়াত সম্পর্কে তফসির করতে গিয়ে তিনি বলেছেন ফতুল কাদির তার তফসির রয়েছে পঞ্চম খন্ড একশো নিরানব্বই পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে কি হুকুম করেছেন সাহাবাইকে আমাদের জন্য কি করতে হবে জবান থেকে দোয়া করতে হবে আর অন্তরকে সাফ রাখতে হবে শত্রুতা বিদ্বেষ থেকে জি হ্যাঁ তো বলছেন সামাল্লাম সাহাবা আলাল অমুম যে সাহাবাই কেরামদের জন্য আমভাবে ইস্তেফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না না না এদের জন্য রাজি আল্লাহ বলবো না বা এদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না যদি এই মনোভাব কেউ রাখে ওয়াতুলবান আল্লাহ আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করল না তাদের জন্য রাজি আল্লাহ আনহম বলে আমার আল্লাহ ফি আয়াত তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ করেছেন এই আয়াতে তার বিরুদ্ধাচরণ করলেন আল্লাহ বলছেন তারা এই করবে আর এ বলছে আমরা করবো না ফাইন ওয়াজাদি খালবে ইহম দোয়া করতে আল্লাহ বলেছে দোয়া করলো না এক অপরাধ করলো বিরোধিতা করলো আয়াতে আর অন্তরে যদি তার সাথে সাথে বিদ্বেষ থাকে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান এই দলটির অধিকাংশ হ্যাঁ যারা তাদের সদস্য তাদের মধ্যে এই এই চরিত্র আছে অন্তরে মাভিয়া রাজি আলহাম সম্পর্কে চরম বিদ্বেষ চরম বিদ্বেষ জি এবং মাভিয়া রাজি আলহামের সাথে সাথে যেসব সাহাবাই কেরামগঞ্জ ছিলেন মনে করেন মহিরাবিন সভা বা আমরিন আস তাদের সব চরম বিদ্বেষ এবং তাদের কিতাব জানে আছে খেলাফত মৌলুকিয়ার যদি পড়েন তো একবার মনে হচ্ছে বিষাক্ত করা আছে বিষাক্ত কিতাব জি হ্যাঁ তো আর এইসব যদি কেউ পড়ে তো বিদ্বেষ থেকে যাবে সুতরাং এই কোরআন একাডেমির আয়াতের বিরুদ্ধাচরণ করবে ফাইন ওয়াজাদাফি কালবি গিল্লাহম তারপর যদি তার অন্তরে কোন রকমের বিদ্বেষ পায় অনুভব করে ফাকাদ আসা বহ নজগুমিনা শয়তান তাহলে শয়তান তাকে কি করেছে তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করেছে ওহাল্লাহিম আর আল্লাহ রবুল আলমিনের নাফরমানির বড় একটা অংশ তাদের নসিবে ভাগ্যে জুটল আল্লাহর নাফরমানির বড় একটা অংশ কি করে আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রাখার রসুল্লাহাম বা আম্বিয়াগণের পরে সবচেয়ে বড় আল্লাহর অলি কারা সাহাবাহিকেরামগণ এতে উম্মতির ইজমা রয়েছে হানাফি মালিক কারো ইখতলাফ নেই মহাদিস কারো ইখতলাফ নেই এমনকি আমাদের যারা মানে চরম বেদাতি কবর মাজার পূজার বেদা তারাকে যদি জিজ্ঞাসা করেন তো তারাও বলবে যে আম্বিয়া রসুলগণের পরে মর্যাদা হচ্ছে সাহাবাই কেরামদের কেউ যদি অন্তরে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে সাহাবাই কেরামদের সম্পর্ক তাহলে আল্লাহর আউলিয়াদের সাথে শত্রুতা রাখার মাধ্যমে আল্লাহর নাফার মানের বড় একটা অংশ ভাগ্যে জুটবে যারা নবী সাল্লামের ইসলামের হ্যাঁ, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ানফাত আলাহ বাবু মিনাল খুজলান সুতরাং তাদের জন্য লাঞ্ছনার দ্বার খুলে যাবে যে লাঞ্ছনার দ্বার দিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে জাহান্ন ইয়াফেদবেহি আলা নারে জাহান্নাম জাহান্নামে যাবে যেমন তোমার কথা নয় যে সাহাবাহ সাথে শত্রুতা রাখবে আর তুমি জান্নাতে চলে যাবে এত সহজ নয় হ্যাঁ, আমি ভুল বুঝেছিলাম আর ভুল করেছিলাম সম্পর্কে এরকম বিরূপ মনোভাব রেখে তাহলে হয়তো আল্লাহ গফর রাহিম লম্বা কথা বলেছেন তিনি এতটুকুই এই সম্পর্কে শুনিলাম এই আয়াত থেকে কি জানলাম যে মাসাইলগুলি ইস্তিম্বাত হল একটু শুনিয়ে দিই শেখ সরুল ফজান সুন্দরকে আলোচনা করেছেন ছয়টি পয়েন্ট রয়েছে আয়াত এই একটি আয়াত দোয়া রব্বানা ফিল্লানা ওয়াল ইখওয়ানিন আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম বলছেন যে এই আয়াতে প্রথম যে বিষয়টি আমরা জানলাম যে সাহাবাই কেরামদের ফজিলত রয়েছে যদি আল্লাহর কাছে এদের মর্যাদা ফজিলত না থাকে তো কেন আল্লাহ দোয়া করতে বলুন জি কেন লেসাব ইমান কারণ আল্লাহ বলছেন সাবাকুনা বিল ইমান তোমাদের আগে যারা ইমানের সাথে আগে চলে গেছে ইমান আগে নিয়ে এসছে আমার মানে আগে তারা ইমানদার হয়েছে মমিন হয়েছে এই যে ফজিলত হাসিল হয়েছে যে তারা এই উম্মতের প্রথম মমিন মমিনাত জি তারপরে দ্বিতীয় যে বিষয়টি জানতে পারলাম যে আহলিসন্নতাল জামাতের ফজিলত জানলাম এই আয়াত থেকে কারণ আহলে সুনতল জামাত কি করে সাহাবাই কেমদের জন্য দোয়া করে আর অন্তরকে পরিষ্কার রাখে জবানে ভালো কথা বলে তাদের সম্পর্কে আর অন্তরকে সাফ রাখে বলছেন ফজল আহলি সুন্নাতে আহলে সুনাতের ফজুল জানতে পারে যারা ভালোবাসে সাহাবাই কি আর যারা শত্রু তারাকে সাহাবাই কেরামদের সাথে তাদের নিন্দা জানতে পারলাম তিন নম্বর জানতে পারলাম যে সাহাবাই কেরামদের জন্য ইস্তেফার ক্ষমা চাইতে হবে এবং আনহম তাদের জন্য আল্লাহ রেজা মন্দির দোয়া করতে হবে আল্লাহ আনহম অন্য এতে যেমন রয়েছে রাজি আল্লাহ আনহম ওরাজু আনহ আল্লাহ বলেছেন তো ওই দোয়া করবেন এছাড়াও আল্লাহ মাকফুল্লিল মমিনাত তাতে প্রথম সারিতে তারাই আসবেন চার নম্বর যেটা জানতে পারলাম যে যারা আহলি সন্ন্যাত হবে তাদের অন্তর পরিষ্কার থাকবে সালামত করুব আহলি সন্না এবং তাদের জবান হ্যাঁ, হেফাজতে থাকবে জবান খুলবে না সাহাবাই কেরামদের বিরুদ্ধে রব্বানা ফেললানা রব্বানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও জবানের হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলে আবিল ইমান নিজের জন্য দোয়া ভুল ভ্রান্তি হলে মাফ করে দাও আর তারপরে তাদের জন্য দোয়া কেন্দ্রের জন্য দোয়া আর ওলা তাজাল ফি কলুবিন একটু আগে বললাম ওইটা দিয়ে কি জানা গেল অন্তরকে বিদ্বেষ শত্রুতা কালিমা থেকে শ্বাস রাখো সালামতুল কলুব জানা গেল পাঁচ নম্বর বলছেন যে অফিল আয় তাহরিম এ আর দ্বারা বোঝা গেল সাহাবাই কেরামদের জন্য দোয়া করতে হবে অন্তরকে যখন সাফ করতে হবে তাহলে তাদেরকে গালমন্দ করা হারাম তাদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখা হারাম এটা মুসলিমদের কাজ না কারণ আল্লাহ বলছেন যারা পরে আসবে তারা এইরকমটা করবে আর পরে আসলেন আসার পরে যদি সাহাবে সম্পর্কে অন্তর্কে সাফ না রাখলেন জবানকে যদি সুরক্ষিত না রাখলেন তাহলে এটা মুসলিমদের চরিত্র না ছয় নম্বর যে বিষয়টি আল্লাহ রবুল আলমিন আসলে সুরে হাসুরে জেহাদের ময়দানে যে ফাইয়ের ধন সম্পদ পাওয়া যায় কাফেরা ছেড়ে এমনি পালিয়ে গেছে গনিমতের ধন সম্পদ যেটা লড়াইয়ের পর পাওয়া গেছে লব্ধ ধন সম্পদ আর লড়াইয়ে যাওয়ার পরে দেখা গেল যে কাফেরা লড়তেই রাজি হলো না ও কাপুরুষ মাঠ ছেড়ে প্রথমে পালিয়ে গেল বিনা কোনো জেহাদে কাফেরদের ধন সম্পদ পাওয়া গেল ফের ধন সম্পদের ভাগ বন্টন সুরা হাফের করা হয়েছে এখানে ভাগ আল্লাহ কর্তৃকে বলছেন লীল ফোকারা মহাজেরিন যারা দরিদ্র মহাজের তাদের জন্য বললে যে তাবাবুদ্দার আলিমান আর আনসারদের জন্য আর তারপরে বলছেন ওল্লেদিনে যাও মিম্বাদিন আর পরবর্তীকালে যারা আসবে আর সাহাবাই কেরামদের জন্য মহাজির আনসার জন্য যারা দোয়া করবে আর অন্তরকে সাফ রাখবে তাদের জন্য ফাইর ধন সম্পদ তাহলে বোঝা গেল যে যারা বিদ্বেষী সাহাবাই কেরামদের যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করেন যেমন রাফেজি আর খারেজি আর তাদের অনুসারী বর্তমান যুগে যারা আছে তাদের ফায়ের ধন সম্পদে অংশ নেই এ কথাটি অনেক মুফাসেরিনগণ আয়তের তফসিরে বলেছেন যারা সাহাবাই কেন সঙ্গে বিদ্বেষ রাখবে আর সাহাবাই কেন্দ্রের জন্য দোয়া করবে না সাহাবাই কেরামদের কে গালমন্দ করবে তাদের সাইয়ের ধন সম্পদে জিহাদ ফিসাবিরা যদি হয় তাহলে তাতে ভাগ পাবে না তারা তাই বলছেন যে ওয়ান যারা এরকম গালমন্দ করে বা অন্তরে কালিমা রাখে সাহাবেক বিরুদ্ধে তারা ফাইয়ের হকদার হবে না এখন হাদিসটা বাকি আছে হাদিস কি আছে আহলে সোনাতল জামাত রসুল্লাহামের এই হাদিস মেনে চলে কোরআনের আয়াতের পরে কোরআন আয়াত আল্লাহ দোয়া করতে দোয়া করে জন্য আর হাদিসটা মেনে চলে হাদিস কি বলা হয়েছে বলছেন নবী করিমসুব্বু আমার সাথীদেরকে সাহাবিদেরকে গালমন্দ করিও না আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে তোমাদের কোন ব্যক্তি নবী যারা সম্বোধন করে বলছেন তারা কারা চিন্তা করেন তাবেইন নাই কিন্তু পরের লোক না নবীলামের জীবদ্দোষ হাদিস বলছেন অবশ্য তোমরা যদি খরচ করো তাদের মতো মানে তোমাদের আগের সিনিয়র সাহাবাহিকেরা যেমন আপনাদের মধ্যে ইসলাম ইসলামের কিছু সিনিয়র পুরানো ছাত্র আছে যারা দশ বছর বা বিশ বছর ধরে আসে প্রথম থেকে আসে আর কেউ ছ মাসে এক বছর থেকে আসছেন পার্থক্য আছে না নেই অবশ্য পার্থক্য আছে ব্যক্তিক্রম দুজন একজন হইতে পারে যে অল্প সময় এসছে কিন্তু অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখে নিয়েছে সেটা আলাদা কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে একজন লোক দশ বছর থেকে লেখাপড়া করছে আর একজন এক বছর দুই বছর অবশ্য পার্থক্য আছে তো এখানে চিন্তা করেন পরের লোকদেরকে শুধু না সাহাবাই কিরামদেরকে যারা পরবর্তীকালে সাহাবি হয়েছেন ইসলাম গ্রহণ করে বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন বা পরে তারা বড় হয়েছেন তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ লাসুব্য আসহাবি আমার সাহাবাই কেরাম যারা ওই মহাজেরিন মক্কাতে ইসলাম গ্রহণ করেছে আনসার যারা ওই বায়াতে আকাবা উলাসানিয়াতে যে ইসলাম গ্রহণ মক্কা থেকে করে এসেছিল বা প্রথম মদিনা হিজরত করে আসতে তারা ইসলাম গ্রহণ করেছে আর তোমরা মক্কা বিজয়ের পরে ধরো ইসলাম গ্রহণ করলে বাহদাইবিয়া সন্ধির পরে ষষ্ঠ হিজির পরে ইসলাম গ্রহণ করলে বা তোমরা নবম হিজড়ি দশম হিজড়িতে হনেনের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করলে অনেকে আছেন এরকম পরের লোকেরা এসে সিনিয়রিটি দেখায় না আর তোমরা বিরূপ মন্তব্য করিও না গাল মন্দ করিও না আমার ওইসব সিনিয়র সাহাবাই কেরামদেরকে কারণ তোমাদের মধ্যেকার কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ ব্যয় করে ওহদ পাহাড় সমান তার কাছে কি আছে সোনা আছে আর সে আল্লাহ রাস্তাতে খরচ করে দিল কারা পরের সাহাবিরা জুনিয়র সাহাবিরা সিনিয়রদের তুলনায় আমাদের তুলনায় বলছি আমাদের কাছে সবাই সিনিয়র কিন্তু সিনিয়র সাহাবাই কেরাম যারা সাবেকিন আউআলিন তাদের তুলনায় যারা পরে ইসলাম গ্রহণ করে সাহাবাই কেরাম তারা যদি ওহদ পাহাড়ে সমান স্বর্ণ খরচ করে আর প্রথম সারি সাহাবাই কেরাম মহাজির আনসার তারা যদি এক মুদ অথবা অর্ধেক মুদ খরচ করে এক মুদ বলা হচ্ছে এক সায়ের চতুর্থ অংশ অন ফোর্থ সা তো এক সা যদি তিন কিলো ধরি একটু বেশি করে ধরলাম কেউ আড়াই কেউ তিন কিন্তু একটু বেশি ধরা নিরাপদ তিন তাহলে অর্ধেক হয় দেড় কেজি আর হ্যাঁ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশ গ্রাম যদি আলী খরচ করে থাকেন আসলাম খরচ করে থাকেন বদরি সাহাবাহিকের আমরা খরচ করে থাকেন হ্যাঁ বা যারা অহুদে হাজির তারা শরীর খরচ করে থাকেন যারা হুদাইবিয়ার সুলাহ হুদাইবিয়ার আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা যদি খরচ করে থাকেন আর তোমরা পরে ইসলাম গ্রহণ করেছে হে সাহাবিরা তাদের সমান নাকি পাবে না অহুদ পাহাড়ের সমান তোমরা খরচ করে ওয়ালা নাসিফ হয় এমনকি তার অর্ধেকও যদি হয় নাসিফ নিসফেরি অর্থে নিসকে আরবিরা নিস বুঝেন আপনারা নিসকে আপনারা নুস নুস করেন আপনারা নুস না কি ওটা নিসফুন নুন সদ ফা নিস মানে অর্ধেক হাফ ওইটাকে নাসিফও বলা হয় নাসিফও বলা হয় আমরা অনেক বাংলা শব্দকে জানেন বিকেল আর বৈকেল বলছি না বলছি না বলছি না হ্যাঁ, মেলা শব্দ আমাদের ভাষাতে আছে একটা শব্দকে তিন রকম চার রকম করে বলছি শীঘ্র শিগির কত আছে এরকম শব্দ ঠিক আরবি তো এরকম আছে নিস মানে অর্ধেক আর নাসিফ মানে অর্ধেক তো মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা এমনকি তারা অর্ধেক তাহলে সাতশোর অর্ধেক সাড়ে তিনশো গ্রাম তিনশো সাড়ে তিনশো গ্রাম এটা একটা ওজন যা সরেল ফৌজান হাফেজ লিখেছেন কিন্তু অনেক আলমরা ওজনের ক্ষেত্রে লিখছেন এক মুদ প্রায় আনুমানিক ছয়শো গ্রাম যেমন শেখ সফিউল মোবারকপুরি বলগল ভাষ্যে বা তার আগে অনেকেই লিখেছেন তারা ওজনে যে ছয়শো গ্রাম এক মুদ হয় ছয়শো গ্রাম এক মুদে যেহেতু রাসুল উল্লাহ কি করতেন হ্যাঁ অজু করতেন ইয়াতাওয়াদ্দাবিল মুদ্দে ওয়াকতাসিল পানিতে গোসল করতেন আর এক মদ পানিতে উজু করতেন তো ওই হাদিসটার ব্যাখ্যায় ছয়শো গ্রাম তো ছয়শো যদি হয় তাহলে তিনশো হয় অর্ধেক মদ কত হয় তিনশো গ্রাম যদি হ্যাঁ অগ্রগামী সাহাবায় প্রথম সাহাবাই খরচ করে আর পরে তোমরা এসে সাহাবিরা তোমরা যদি বহু পাহাড়ের সমান খরচ করো তাও তাদের সমান নাকি পাবে না এই ছিল হাদিস হাদিসটা থেকে যা জানতে পারলাম এইটুকু শুনিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই মাসাইলগুলো যেগুলি হাদিস থেকে ইস্তেমাত হলো সেটা জানার আগে সাহাবি কাকে বলে একটু শুনি সাহাবি আসহাবি আসহাব শব্দটি সাহেবের বা সাহেবের বহু বচন সাহেব মানে জানা আছে সাহেব মানে সঙ্গী সহচর সাহাবি কাকে বলে বলবেন না বলবেন না আচ্ছা দেখা বলবেন না সাক্ষাৎ করা বলবেন সাক্ষাৎ কথাটি সূক্ষ্ম কারণ দেখার সম্পর্ক হচ্ছে নজরের সাথে অন্ধ সাহাবিকে তাহলে খারিজ করে দিবেন আপনি সাহাবিতে এর আগে একবার বলেছি এই জন্য মানরা আন্নবী বলবেন না যে নবী সালাম দেখেছেন কথা বলবেন বলবেন মাল্লাকি আন্নবী সাল্লাম মোমেনান বেহি ও মাতা আলাজ আলিক আর একটি শর্ত লাগতেছে দেখলে হবে না এর উপর যেন ইমানের উপর যেন মৃত্যু হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে যে নবী করিম সাথে সাক্ষাৎ করলো মেনান বেহি ইমানের অবস্থায় কুফরের অবস্থায় সাক্ষাৎ হচ্ছে ইমান এনেছে আউ বাকারের জামানে রাজি আল্লাহ তাহলে সাহাবি হবে না এরকম আছে মেলা কেউ দেখেছে মেলাবার দেখেছে মেলাবার দেখেছে ইমান মনা ইসলাম মানবো না পরে হুঁশ হয়েছে হেদায়ত হয়েছে কখন আবু বাকারের জামান না উমারের নেই সাহাবি না কথা বলছেন না ই যেই ব্যক্তি নবী সাথে সাক্ষাৎ করেছে মোমেনান ভাই ইমানের অবস্থায় ও মাতা আল্লাহ আলিক আর তার উপরেই মৃত্যুবরণ করেছে যাতে করে কেউ এরকম হয়েছে নবী সাহসের কাছে ইসলাম গ্রহণ করেছে আর তারপরে গিয়ে মোরতাদ হয়ে গেছে হম সাহাবি হবে ও তো মোরতাদ হয়ে মারা গেল আর একটা মশলা নেই আমার আলোচনা হাফিজ রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন এমন যদি কোনো সাহাবি হয় যে ইসলাম গ্রহণ করল নবী সাল্লা সাক্ষাৎ করলো ইমানের অবস্থায় আর তারপরে মুরতাদ হয়ে গেল আর তারপরে কিছু মুরতাদ নবী সালাম করে গেলেন আর তারপরে আবার তবা করে ফিরে আসলো ইসলামের দিকে এখন একে সাহাবি বলা যাবে কিনা যাবে যাবে এটা ঠিক ইখতলাফ আছে এতে বল তাই বলছেন ইবিন হাজার রহমত ওয়ালাউ তাহাল্লাহু যদিও মাঝখানে মুরতাদ হয়ে গিয়ে থাকে কিন্তু তার নসিব হয়েছে ভাগ্যবান যে সে ফিরে এসছে প্রথম যখন ইসলাম গ্রহণ করে নবী সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছে ইমানের অবস্থায় সাক্ষাৎ ঘটেছে দুর্ভাগ্য যে মূর্ত হয়ে গেছিল আর তারপরে আবার ইমানে ফিরে এসছে আর ওর উপরে মৃত্যু হয়েছে তাহলে তিনি হচ্ছেন সাহাবি যদিও যাদার পার্থক্য রয়েছে সবাই এক মর্যাদার নাম জি তাই বলছেন এখানে সাহাবিকে হুয়া মাল্লাকি আন্নাবি রা বলবেন না যে দেখেছেন এই কথাটা বলে যান যাতে করে অন্ধ সাহাবিদেরকে আমরা এতে সামিল করতে পারি বোঝা গেছে না অন্ধ মাস তো দেখে না জীবন অন্যকে এক নজর দেখেননি কিন্তু ইভিনে ওমে মাকতুম নবীর কাছে হ্যাঁ অনেক হাদিস বনার কাছে শিখেছেন থেকেছেন আজান দিয়েছেন জি হজরের যে ব্যক্তি নবী ইসলামের সাথে সাক্ষাৎ করলো মোহামিনান বেহি ইমানের অবস্থা মাতা আলাদা আলেকা আর এর মৃত্যু বরণ করলো সে হচ্ছে সাহাবি এই হাদিস থেকে যা জানতে পারলাম শোনাই দিই আপনাদেরকে এই হাদিস দ্বারা বোঝা গেল যে গাল দেওয়া হচ্ছে সাহবাই কালামদেরকে এমনি গাল দেওয়া ফাঁসেকের কাজ মুসলিমকে গাল দেওয়া সেবাবুল মুসলিম ফুসুফুন এর মানেই না হাদিস মুসলিম আসছে যারা কাফেরকে গাল দেওয়া যায় না মোটেই না কিন্তু মুসলিমের মানিজ্যত মর্যাদা দিন ইসলামে আরো বেশি সেই জন্য মুসলিম কথাটি বলা হয়েছে সাহাবাহিক রামদেরকে গাল দেওয়া হারাম এই হাদিস দ্বারা জানা গেল কারণ লাতাসুব্বু আমার সাহাবাই কেন গাল বন্ধ করবে না দুই নম্বর জানা গেল যে তাদের ফজিলত রয়েছে অন্যদের উপর সাহাবাইকারদের ফজিলত অন্যদের উপর রয়েছে যদি পরবর্তীকালের সাহাবিদের ওপর হ্যাঁ প্রথম সারি সাহাবাইকার ফজিলত থাকে তাহলে অন্যদের ওপর তো ফজিলত রয়েছেই তিন নম্বর যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে যে মানুষের নিয়ত গুণে সব কম বেশি হয় নিয়ত গুণে নেকি কম বেশি হয় আপনিও একশো রিয়াল দান করলেন আর আমিও দান করলাম সবাই মিলে একশো একশো দান করলাম মনে করছেন সবার নেকি সমান হবে মোটেই না মোটেই না অনেক পার্থক্য হইতে পারে হইতে পারে আমি দেখা দেখি দিলাম নজবুল্লাহ হ্যাঁ না দিলে যেন খারাপ দেখে অনেকে দিল দিলাম সবাই বিছিয়ে আমিও দিয়ে দি হ্যাঁ চক্ষুল্লাজের দিল একজনের মাসে তিন হাজার আসে একশো দিল একজন মাত্র পাঁচশো রিয়াল আসে ওর থেকে একশো দিল সমান তারপরে দেওয়ার সময় তার অন্তরে যে কেসিয়াত অন্তরে যে অবস্থা ওটা তো আল্লাহ জানছেন অন্তর জানে হ্যাঁ সময় সব এবাদতে শুধু দান খায়রা থাকে এমন সলাতে দাঁড়িয়েও চিন্তা করেন যে একরকম অন্তর নেই জি হ্যাঁ সুতরাং এন্নামাল আমাল ও বিনিয়া মানুষের আমল কিসব নির্ভরশীল নিয়তের উপর তাই বলছে ওয়ান্নাল আমাল এত আর আমল কম বেশি হয় বেহাসবে নিয়াতে ওই ব্যক্তির নিয়ত অনুযায়ী এক অবেহাসবিল ওয়াক্ত আল্লাজি আদাফি আর সময় হিসাবে এক সময় দান করছি ধরেন একটা লোক মোটামুটি সচ্ছল সচ্ছল ব্যক্তি কিন্তু আমরা চাইছি যে এক্সিটে ফাইনাল এক্সিটে চলে যাবে ওনার জন্য আমরা কিছু কালেকশন করে চলেন ভাউকে কিছু দিয়ে দিই এটা একটা দান হইল মুসলিম ভাইকে হেল্প করলাম আর আর একজন একেবারে নিঃস্ব সর্বহার কিচ্ছু নেই ওর হ্যাঁ অনাহারে আছে ওর ছেলে মেয়ে তার জন্য দান করলাম সমান সমান না এটা কিসে থেকে জানলাম এই হাদিস থেকে কিন্তু এই মশলাগুলি জানলাম নিয়তের বিষয়টি আর সময়কালের বিষয়টি সময়কাল হিসাবে নেকির পার্থক্য হয় স্থান হিসাবে নেকির পার্থক্য হয় আর মানুষের নিয়ত হিসাবে নেকির পার্থক্য হয় দেখেন প্রথম সারি সাহাবাই কেরামরা যেই নিয়ত নিয়ে জানমালের কোরবানি করেছেন পরের লোকেরা অবশ্যই ওই রকম হইতে পারে না ঠিক না এটা একটা দিক আর একটা দিক হচ্ছে প্রথম সারির সাহাবাই কেরামগণ বদরে ওহদে যেই সময় ইসলাম কখন যে মুছে দেবে হ্যাঁ কখন যে সাফ করে দেবে এইরকম অবস্থা সেই সময় তারা জানমালের কোরবানি করছেন আর মক্কা বিজয়ের পরে এখন তো ইসলামিক স্টেট এখন তো আমাদেরই সবকিছু এখন আমরা ইসলামের খেদমত করছি সমান না মোটেই সমান না এখান থেকে চিন্তা করুন আপনি এমন এলাকা গিয়ে দাওয়াতের কাজ করলেন যেখানে জিরো থেকে শুরু করেছেন একটি সহিদার লোক ছিল না আর মাশাল্লাহ সেখানে সহিদার অনেক লোক তৈরি হয়েছে আর আর একজন লোক তৈরি করা ফিল্ড পেল আপনি গিয়ে তৈরি করেছেন গ্রামে আর আপনার গ্রামে আর ভাই গেল এখান থেকে নিজে সহিদার নিয়ে গেছে যাওয়ার পরে সে কোন রকমের প্রতিবাদ আর প্রতিরোধ আর বিরোধিতা আর শত্রুতা মসজিদ থেকে বের করে দিবে কোনো কিছুর সম্মুখীন হলো না আরামসে গিয়ে পৌঁছিল আর গিয়ে দাওয়াতের কাজে লেগে গেল আর সেও আপনার মতো নিজেকে সিনিয়র মনে করছে সমান মোটেই সমান না আল্লাহর কাছে জি তাহলে আপনি কোন পরিস্থিতি আছেন আর কতটা আপনার অবদান আছে ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এটা দেখার বিষয় রয়েছে নিয়তের ওপর নির্ভরশীল ইন্নামালামালবিন নিয়ত আর স্থান এবং কালের হ্যাঁ, দিকে লক্ষ্য করেও আমলের গুরুত্ব বাড়ে আর কমে সেখানে একটি হাদিস উল্লেখ করেছেন শেখ সাহেব ফজর হাসাদ তবে হাদিসটার হাওয়ালা তিনি বরাদ দেননি বলছেন যে হাদিস আছে মান আহাব্বা সাহাবা আসনা আলিম কেউ যদি সাহাবাই কেরামদেরকে ভালোবাসে এবং তাদের প্রশংসা করে ফাকাদ আতা রসুল সে রসুল্লাহ আনুগত্য করল কারণ তাদেরকে ভালোবাসতে বলেছেন ওমান সাব্বাহম আর কেউ যদি সাহাবাই কেরামদের গালমন্দ করে ও আবগাদাহ তাদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে ফাকাদ আসা রসুল সাল্লাম তাহলে রসুল্লাহামের নাফরমানি করল আজকে এখানে আলোচনা শেষ করছি ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আবার আমাদের ধারাবাহিক আলোচনা হবে صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين يا كريمان منه قرآن كريم ردنا القلب سطورا من ضياء